পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইনালহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রাসুলিল্লাহ ওয়ালা আলিহি ওসাহাবাতি ওমান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আমরা এই কজন আপনাদের সবাইকে নিয়ে নারী আমাদের এই পৃথিবীর সকলের মা নারী আমাদের এই পৃথিবীতে ভালোবাসার আকর নারী এই পৃথিবীর সকল সৌন্দর্যের বাস্তবতা আর হা তার অধিকার এসবগুলো বিষয় নিয়ে আমরা পরস্পর আলোচনা করতে চাচ্ছিলাম যাতে করে আল্লাহ সুবহানাহ তালা কর্তৃক প্রদত্ত এবং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত নারীর অধিকারগুলো আমরা নিজেরা জানতে পারি আমাদের মা বোনরা জানতে পারেন আর নারী অধিকারহীন বঞ্চিত জীবনে কখনো না কাঁদে আসুন না নারীর চুকের জল মুছে দিয়ে নারীকে বঞ্চিত না রেখে তার সম্মান আর মর্যাদা দিতে শিখি আর এই জন্য আমাদের এই উদ্যোগ আর এই উদ্যোগে আজকে আমরা কয়েকজন আমি আপনার ছোট্ট ভাই শাহ ওলিউল্লাহ আর আমার ডান পাশে শেখ ইউসুফ আব্দুল মজিদ তারপর শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তারপর শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আমরা এই কয়জন মিলে আপনাদের সামনে উপস্থিত আজকে আমরা আলোচনা করতে চাইব যে পৃথিবীর ইতিহাস বলে আমরা প্রায় সবাই জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হয়ে এই পৃথিবীতে রেসালাত পাওয়ার আগে পৃথিবীতে ঠিকই সকালবেলা সূর্য উদিত হতো সন্ধ্যায় চাঁদের কিরণও আমাদের উপরে পড়ত পৃথিবীর উপরে থাকতো কিন্তু তারপরেও একটি সময় ছিল অন্ধকার যুগ অর্থাৎ কেন যেন সূর্যের লাইট ছিল না কেন যেন চাঁদ তার কিরণ হারিয়ে ফেলেছিল সর্বত্র সব সময় ছিল অন্ধকার কিন্তু বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম চাঁদের কিরণ আর সূর্যের আলু ফিরিয়ে দিলেন তিনি এমন একটি জীবন ব্যবস্থা আমাদের কাছে উপহার দিয়ে গেলেন তিনি নিজেই বললেন লাইলুহা কানাহা রিহা ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা রাতটা দিনের মতো কিন্তু বন্ধু আমরা এই প্রসঙ্গে পরবর্তীতে কথা বলবো আজকে বলতে চাই যে ওই অন্ধকার যুগ ছিল যে সময়টাকে অন্ধকারাচ্ছন্ন তমসাচ্ছন্ন বাস্তবতা বলে আমরা বলি ওখানে নারী বলতে কি ছিল নারীর কি অধিকার ছিল নারীকে কিভাবে হেস্তনেস্ত করা হতো নারীকে কিভাবে লাঞ্ছিত আর অপমানিত করা হতো এই বিষয়গুলো আমাদের একটু খুলে খুলে জানা উচিত আমি সর্বপ্রথম শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে জানতে চাইব অন্ধকার যুগ আইয়া আমাল জাহিলিয়া এই ব্যাপারটা যদি একটু আমাদের সাথে খুলে বলে জাহিলি যুগের নারীর অবস্থান যদি আমরা দেখি তাহলে যে অমানবিক যে মর্মন্তুদ দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠে তাতে আমরা ব্যতীত বিষাদিত বেদনাহত মর্মাহত মর্মাহত না হয়ে পাই না সে কি এক অন্ধকার যুগ কি অমানবিক আচরণ নারীদের প্রতি করা হতো নারী যখন শিশু জন্ম নিচ্ছে নারীর জন্মের সংবাদ তা বাবার জন্য তার অভিভাবকদের জন্য এমন একটা লজ্জাকর সংবাদ যে এই লজ্জা রাখি কোথায় মানে নারীর জন্মটাই লজ্জা অপমানের জি এটা এই লজ্জা রাখি কোথায় আল্লাহ তালা কোরআনে তাদের এই বিভৎস মনোমানসিকতার কথা উল্লেখ করেছেন যে নারী জন্ম নিয়েছে সংবাদ এসেছে সঙ্গে সঙ্গে মুখমণ্ডল মলিন হয়ে গেছে মনে হয় যেন কি অমায়নাকর এক সে মুখোমুখি এখন সে কি করবে আল্লাহ তালা তাদের সে কথাটাও আমাদের সামনে তুলে ধরেছেন যে সে এখন কি করবে কেতাওয়ার আমিনাল কৌমিন সু ইমা বুসরাবি এটা এক আয়ত আল্লাহ বলেছেন যে এই দুঃসংবাদ থেকে যেন সে নিজেকে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছে নিজেকে আত্মরক্ষা করছে আত্মগোপন করে এরকম সংবাদ যে আমি আমার সমাজে মুখ দেখাবার আমার আর কোনো সুযোগ নাই অন্য আয়াতে আছে আয়ুম সিকুহু নিন যে এখন তাকে কি করবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাকে কি এই লজ্জাকর অবস্থার ভিতর দিয়ে তাকে রেখে দিবে নাকি তাকে জীবন্ত প্রথিত করবে মাটির মধ্যে তাকে পুঁতে ফেলবে এরকম যে মাটির মধ্যে জীবন্ত জীবন্ত তাকে পুঁতে ফেলার জন্য জীবন্ত প্রথিত করবার জন্য তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা এটা বাস্তবায়িত করেছে যখন বাচ্চা জন্ম নিত অনেক ক্ষেত্রে তারা বাচ্চাকে ধরে মাটির মধ্যে তারা পুঁতে ফেলত এবং অনেক সময় বাচ্চা হয়তো বাবা কোনো যুদ্ধে বা কোনো ব্যবসায়িক কারণে বিদেশে আছে এমন পরিস্থিতিতে বাচ্চা হয়তো বড় হয়ে গেছে বাচ্চা হয়তো বাবাকে চিনেছে মাকে চিনে আত্মীয় স্বজনকে চিনছে যে আব্বু আব্বু করে বাবাকে ডাকছে আর বাবা হয়তো একদিন সকালবেলা বলছে মেয়েকে যে চলো তোমাকে নিয়ে বেড়াতে যাই বেরিয়ে আসি তাকে হয়তো পাহাড়ের পাদেশে বা কোথাও নিয়ে গিয়ে সেখানে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিচ্ছে এবং বাচ্চা সেই গর্তে থেকে আব্বু আব্বু করে ডাকছে সে আব্বু ডাক হয়তো আকাশ বাতাসে ব্যথিত করে সেটা ঊর্ধ্ব গগনে উঠেছে কিন্তু ওই বাবার পিতার হৃদয়ে সামান্যতম কোনো দয়ার উদ্রেক করতে পারেনি সেই জন্য যে পথে কেঁদে ফিরে এতিম শিশুরা সর্বহারার বিরাট দল জালেমের হাতে মার খেয়ে খেয়ে বৃথা মুছে তারা নয়নের জল আয়োজন সুরি পরাটুটি টিপে মারছে শিশুকে সদ্য যাতা অসহায় শিশুর শেষ গঙ্গানিতে কেঁপে উঠে খেজুরের পাতা বালুচাপা দিয়ে শ্বাসরোধ করে জাগে পিসাচের কলল লাশ কেঁপে ওটা ধরা বুকে লয়ে সেই দুধের বাচ্চা শিশুর লাশ যে দুধের বাচ্চা শিশুর লাশ বুকে নিয়ে মরুভূমি কেঁপে উঠছে কিন্তু বাবার পাষাণ হৃদয় তাদের সামান্য তো বরং তারা উল্লাস করতেছে আল্লাহ এটা কিরকম বিকৃত রুচি এবং কি অমানবিক মানসিকতার যে এর চেয়ে অমানবিকতা আর কি হতে পারে প্রিয় রবি মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ ইসলাম এসেছেন এবং এই সমস্ত দৃশ্য দেখে তিনি ব্যতীত আমার মা হত হয়েছেন এবং কি করে এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করা যায় এই চিন্তায় তিনি সব সময় ধ্যানমগ্ন ছিলেন এবং মহান রব্বুল আলমিন কোরআন নাজিল করে এই জঘন্য অন্ধকার অনাকাঙ্ক্ষিত জাতিকে আলোর দিকে নিয়ে দিয়েছেন আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়াইদ আল সুইলাত বিআই যামবিন কুতিলাত প্রথিত জীবন্ত প্রথিত মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তোমাকে জীবন্ত প্রথিত করা হয়েছিল কুতিলা কি অপরাধ তোমাকে হত্যা করা এই প্রশ্ন তাকে করা উদ্দেশ্য হচ্ছে তিনি তো বাচ্চা তো নিষ্পাপ যে যে অপরাধ করেছে যে হত্যা করে যে হত্যা করেছে প্রশ্নটা পরবর্তীতে তার দিকেই যাবে এবং সে তাকেই আল্লাপাক এর জন্য অভিযুক্ত করবেন এবং তার শাস্তি তার অপেক্ষা করছে শেখ হিসুল আপনাকে ধন্যবাদ আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অবতারণা করেছেন যে আসলে আপনি সুন্দর কবিতা দিয়েও আমাদেরকে বুঝালেন প্রিয় দর্শক যে অন্ধকার যুগে কলিজার টুকরো সন্তানের গঙ্গানি আব্বু আব্বু ডাক যা মরুভূমির আকাশ বাতাসকে তিরোহিত করত আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়ে উঠত ব্যতীত হয়ে উঠত কিন্তু একটি বাবার কঠিন হৃদয়কে গলাতে পারত না কোরআন আল করিমে সুরতুল বাকারাতে রব্বুল আলমিন মানুষের এই কঠিন হৃদয়ের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে এইভাবে বলেছেন যে এই এত সব বাস্তবতা দেখার পরেও কি তোমাদের হৃদয়টা কঠিন হয়ে গেল পাথরের মতো নাকি পাথরের চেয়েও মানে কঠিন অথচ অথচ কিছু পাথর ফেটে যায় তার ভিতর থেকে পানি প্রবাহিত হয় কিছু পাথর রব্বুল আলমিনের ভয়তে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে সুতরাং পাথর থেকে পানি বের হয় পাথর ফেটে গিয়ে তার থেকে পানি বের হয় পাথরও আল্লাহর ভয়তে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে আর মানুষের কঠিন হৃদয় পাথর কি নরম হতে পারে না হ্যাঁ বন্ধু সত্যি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম আন আল করিম দিয়ে ওহি দিয়ে তার রেসালাতের দাওয়াত দিয়ে কঠিন হৃদয় নরম করেছিলেন পাথর থেকে যেমন পানি বের হয় ঠিক অন্ধকার যুগের কঠিন হৃদয়ের মানুষগুলোকে পরিবর্তন করতে পেরেছিলেন আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ কিভাবে একজন নারীর জন্ম যেখানে ছিল অপরাধের নারীর জন্ম যেখানে ছিল কলঙ্কের নারীর জন্ম যেখানে ছিল মা বাবার জন্যে সমাজে মুখ ঢেকে রাখার কারণ শুধু কি তাই পাশাপাশি আরও অনেক কিছু নারীর সাথে করা হতো শেখ আব্দুল রাজাক সাহেব যদি অন্ধকার যুগে নারীর সাথে কৃত আচরণের আরো কিছু বিষয়ে এখানে একটা বিষয় যেটা যে এই অবস্থান থেকে মোহাম্মদুর রসুল্লাহ নারী শিশুদেরকে এমনভাবে মুক্ত করেছিলেন তাদের প্রতি তারা নিশ্চিত করেছিলেন যে এই আয়াত নাজেল হওয়ার পরে কোনো শিশুকে হত্যা করা তো দূরের কথা বরং ওই সমস্ত পাষাণ হৃদয়ের লোকেরা তারা রসুলের কাছে এসে বসে এসে সাহচর্যে এসে তারা তাদের বিগত জীবনে ওই সমস্ত কার্যক্রম তারা স্মরণ করে ওই সমস্ত জঘন্য কাজগুলো স্মরণ করে তারা অশ্রুসিক্ত হতেন এবং কান্নায় ভেঙে পড়তেন যে হায় আমরা কি করেছি জি এই পরিবর্তনটা একজন নারীর সাথে আরো কি কি অন্যায় দুরাচার অবিচার করা হতো অন্ধকার যুগে আয়জবুন কায়েস রাজি আল্লাহ তালাহ বলেন তাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কুলতুল্লাহু আমি আল্লাহর নবীর নিকটে এসে বললাম আল্লাহ রসুল ওয়াদ্দ বানাতিন লি আমি আমার বেশ কিছু মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছি অবশ্য অনেক বর্ণনাতে এসেছে যে দশজন মেয়েকে আমি জীবিত মাটিতে পুঁতে দিয়েছি তো ওই বর্ণনা সূত্রে একটু ত্রুটি আছে কিন্তু এটাতে আছে যে আমি আমার মেয়েকে বেশ কয়েকজন মেয়েকে আমি মাটিতে পুঁতে দিয়েছি এই কথা তার সামনে আল্লাহ রসুলের সামনে ব্যক্তি প্রকাশ করল তখন আল্লাহ রসুল বললেন যে নেহা এত অন্যায় কাজ তুমি তোমার এই ভুলের জন্য অন্যায়ের জন্য ক্ষমার এই পথটা তুমি অবলম্বন করো যে কয়েকজন মেয়ে তুমি জীবিত মাটিতে পুঁতে দিয়েছ প্রত্যেক মেয়ের পক্ষ থেকে তুমি একটা উঁট কুরবানি করো দান করো শেখ আব্দুল আমরা আপনার এই হাদিসের বর্ণনা আমরা শুনব পাশাপাশি অন্ধকার যুগে নারীর সাথে যে কেমন দুরাচার অনাচার অবিচার কত তাও শুনবো তবে একটু ছোট্ট বিরতিতে যেতে আচ্ছা, আচ্ছা। বন্ধুগণ আপনারাও আমাদের সাথেই থাকুন বিরতি থেকে এসে আমরা আমাদের আলোচনা কন্টিনিউ করব ইনশা আল্লাহ রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদার সিয়াম এবং কিয়াম এই মাসে আবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন আল্লাহ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এই উম্মাদ ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে এবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত কোনো এবাদত নেই রমজানের প্রবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির আশায় ইবাদতের নিয়তে খাওয়া পান করা জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত থাকার নাম হলো সাউ জানুন মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন তোহফায় রমজান প্রতিদিন সন্ধ্যা ছটায় ওর পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও তার মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু তিনি ইসলাম দিয়েছেন এটা সময়ের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফার বিন মহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় ইসলাম আমাদের কাছে এসেছে প্রতিটি বিধান আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও আপনাদের কাছে ফিরে এলাম বিরতির আগে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছ থেকে শুনছিলাম অন্ধকার যুগে জাহিলিয়াতের যুগে তমসাচ্ছন্ন যুগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লামের নবৌতের আগের সময়ে নারীর প্রতি অবিচার কিভাবে করা হতো হাদিস শরীফে এর কি বাস্তব প্রমাণ আছে তিনি হাদিস শোনাচ্ছিলেন জি আমরা বলছিলাম যে একজন সাহাবি রসুল সাল্লাহ তার নিজের জীবনের বিবরণ পেশ করলেন যাতে তিনি তার মেয়েদেরকে জীবিত পুঁতে দিয়েছেন এতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মেয়েদের সাথে কি আচরণ করা হতো ঠিক অনুরূপী আরও অনেক হাদিসে দেখা যাচ্ছে যে কোনো একজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন তখন তার নিকটে রয়েছে জন স্ত্রী আবার কোনো একজন সাহাবি ইসলাম গ্রহণ করলেন তার নিকটে রয়েছে সাতজন স্ত্রী তো ইসলাম গ্রহণ করার পরে রসুল সাল্লাহ আলহি তাদেরকে বললেন যে তোমার পছন্দ মতো চারজন বাকি রেখে বাকিগুলিকে ছেড়ে দাও আমরা ঠিক এখানে হাদিসে এটাও বুঝতে পারছি যে তারা এমন একটা অন্ধকার যুগে ছিল নারী কেবল ভুগের পণ্য তারা কেবল ভোগের পণ্য হিসেবে ব্যবহার করত তাদেরকে যে মূল্যায়ন করতে হবে তাদের যে একটা হক আছে যেভাবে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যা খাচ্ছ তাকে তা খাও তুমি যা পান করছো তাকে তা তুমি পান করো তোমার বাড়িতে তাকে মান সম্মানে রাখো এসব বিষয়গুলি তারা মূল্যায়ন করতো না এই পাঁচজন সাতজন দশজন স্ত্রী থাকা এটা তো একটা মূল্যায়ন করা নয় এটা বাস তাদেরকে একটা যন্ত্রণাদায়ক হিসাবে ব্যবহার করতে আবদ্ধ করে রাখা কষ্টদায়ক অবস্থায় আবদ্ধ করে রাখা তো তা আমরা এ হাদিসে বুঝতে পারছি যে নারীদের অবস্থা তাদের কি ছিল যে এবার যদি আমি শেখ আমাদুল্লাহ সাহেব আপনার কাছে আসি অন্ধকার যুগে নারী নারী তো একজন মা মা হিসেবে কি অধিকার বঞ্চিত ছিল অন্ধকার যুগের মায়েরা অন্ধকার যুগের মায়েরা সব ধরনের সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত ছিল মূলত তাদেরকে ভোগের সামগ্রী হিসাবেই ব্যবহার করা হতো এবং পুরুষদের মনোরঞ্জনের জন্য যে কোনো কাজ তাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হতো তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো জীবন্ত হত্যা করা হতো এটা যেমন দেখেছি বিভিন্ন সভ্যতায় আমরা দেখেছি কোনো কোনো গ্রিক সভ্যতা রোমান সভ্যতা নারীকে তালাবদ্ধ করে রেখেছে এমনকি নারীর যৌনাঙ্গকে তালাবদ্ধ করে রাখা হয়েছে এরকমও দেখা গেছে শুধু তাই নয় ইসলাম আসার পরেও ইসলাম যারা মানেনি আমরা এই তো সেদিন অল্প কিছুদিন আগেই আমরা ভারতবর্ষে দেখে এলাম সতীদাহ প্রথা যেখানে স্বামীর সাথে জ্বলন্ত হুতাসনে জীবন দিতে হতো একজন নারীকে এবং সেখানে ধর্মের নামে সেখানে উল্লাস করা হতো যে নারী স্বর্গে চলে গেল ও সেক্ষেত্রে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও একটা অবদান এখানে ছিল মূলত কাজটি করেছেন রাজা রামমোহন রায় যখন এই সতীদাহ প্রথাকে উচ্ছেদ করা হলো লর্ড ডায়াল হোসের যুগে এবং সে জিনিসটা সেখানে দেখা গেল যে সেখানেও সে সামাজিকভাবে কোন ঠাসা তারা হয়ে গেলেন এবং তাদেরকে প্রতিবাদ করা হলো সমাজের লোকরা ওটাই চাচ্ছিল যে বাপ মা আত্মীয় স্বজন সবাই মিলে জীবন্ত মেয়েটাকে জ্বলন্ত চিতায় তুলে দিবে তুলে দিয়ে বলবে স্বামীর সাথে সে স্বর্গে চলে গেল এই যে জাহেলিয়াতি মনোভাব ইসলাম আসার ধন্যবাদ আপনি সেই মানে চোদ্দ শত বছর আগের অন্ধকার যুগের সাথে এই মানে আমাদের শত বছর আগের দেড়শো বছর আগের নতুন অন্ধকার যুগকে মিলানোর চেষ্টা করছেন যে অন্ধকার মূলত সব সময় একই ছিল কানেকশন ছিল ইসলামের মধ্যে যুগসূত্র ছিল ইসলাম থেকে যদি সে উপকার না নেয় সে আজকেও হতে পারে আজকেও হতে পারে সে জাহিলিয়াত আজকে নব্য জাহিলিয়াত হয়ে আমাদের বাড়িতে আমাদের সমাজে ফেরত আসতে পারে আর আসতেও আসছেও এই জন্য তো আমাদের এই আলোচনার আয়োজন আসলে কি বন্ধুগণ তবে হ্যাঁ আমরা অন্ধকার যুগে নারীর আরও কি কি নির্যাতন হতো এই প্রসঙ্গে আমরা আরও একটু বিষয় জানতে চাইবো শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে আল্লামা আবুল হাসান আল নদবী রহমতুল্লাহ আলাই মাদা খসর আলম বিন হেতাত মুসলিমিন মুসলমানদের ধ্বংসের কারণে বিশ্ব কি হারালো এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কাতিল মার আতু ইউতফাফু মাআহাল কাইল فالرجل يتمتع بحقوقه والمرأة لا تتمتع بحقوقها আলমারা তুরাসু কামা যার মর্মকথা এটাই যে নারীকে তার মানবিক সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হতো এবং তার কোনো সুযোগ সুবিধা একজন নারী হিসাবে তাকে দেওয়া হতো না একটা বাবা মারা গেলে একটা পণ্য যেরকম একটা জিনিসপত্র যেভাবে মিরাজ হিসেবে বন্টন করা হতো গরু গাদা যেভাবে বন্টন করা হতো বাবার স্ত্রীগুলোকেও ঠিক সেইভাবেই ডিস্ট্রিবিউট করা হতো এমনকি বাবার স্ত্রীদেরকে বাবার আগের স্ত্রীর ছেলেরা বিয়ে পর্যন্ত করত যে পর্যায়ে আল্লাহ তালা এসে আল্লাহ তান কেহ মা যে তোমার বাবারা যে নারীদেরকে বিয়ে করেছেন সাবধান তোমরা সেটা কখনো করবে না তাদেরকে বিয়ে করবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বাবার স্ত্রীদেরকে মিরাজ হিসাবে বন্টন করার এই কাজকে এই কাজকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং অনেক সময় দেখা যেত যে এই স্ত্রীকে তালাক দিয়ে পরে তাকে তার সম্পদ নিয়ে যেতে দেওয়া হতো না বরং তাদেরকে বাধাগ্রস্ত করা হতো যাতে করে সেই সম্পদ তারা ছেড়ে যায় এই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন আল্লাহ কারহা এভাবে নারীদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হতো নিষ্পেষিত নিপীড়িত অবস্থায় অত্যন্ত অমায়নকর জীবন যাপন ধন্যবাদ সেই অবস্থা থেকে রসুল করিম সাল্লাম নারীদেরকে মুক্ত করে তাদেরকে রানীর মর্যাদা দিলেন বাবার উত্তরা বাবা মারা গেলে উত্তরাধিকারে ছেলেরা মালিক হতো কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করা হতো আল্লাহ তালা ঘোষণা করলেন নারীর অধিকার উত্তরাধিকারে মহান রব্বুল্লাহ এই প্রথম ঘোষণা করে নারীদের প্রাপ্য আল্লাহ তালা দিয়ে দিলেন এভাবে ইসলাম নারীদেরকে এমন সময় মর্যাদা দিয়েছে যখন কোনো নারীবাদী সংস্থা সংগঠন ছিল রাজপথে ছিল না রাজপথে মিছিল করেনি এবং এগুলো চিন্তাও করতে পারে নাই কিন্তু মহান আল্লাহ যিনি পুরুষকে সৃষ্টি করেছেন নারীকেও সৃষ্টি করেছেন তিনি প্রত্যেকের হুকুক দিয়েছেন নারীদেরকে অধিকার দিয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী শেখ ইউসুফ আব্দুল মজিদ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলেছেন অন্ধকার যুগে নারীর জন্ম যেমন অন্যায়ের অপবাদের দুঃখের আর কষ্টের ছিল অসহ্য বাস্তবতা তৈরি হতো তার পরিবারের জন্যে এমনকি জীবিত মাটিতে গর্তে পুঁতে দিত ঠিক এমনি একজন নারী যখন বড় হতো স্ত্রী হিসেবে তার কোনো অধিকার নিশ্চিত ছিল না বরং যে যতটা পারত স্ত্রী গ্রহণ করত শুধু তাই না আরও বেদনাদায়ক দুঃখজনক পরিণতি ছিল এই বা বাস্তবতা ছিল এই যে একজন পুরুষ অসংখ্য নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করত সে যখন মারা যেত তখন তার সম্পত্তি গরু গাদা উঠ বাড়ি ঘর স্থাবর অস্থাবর সম্পত্তি যেমন বন্টিত হতো একটু চিন্তা করুন ঠিক এমনি তার পরিত্যক্তা স্ত্রীগণকেও বন্টন করা হতো মিরাজ হিসেবে শুধু তাই না বাবা যে নারীকে স্পর্শ করেছে বাবা যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে অন্য মহিলার গর্ব থেকে জন্ম নেয়া ওই বাবার পুত্ররা তার বাবার অন্য স্ত্রীদেরকে সৎ মাদেরকে মিরাসি সম্পত্তি হিসেবে নিজে ভুগ দখল করতো না আহমিদ আলী এটা কত বড় জুলুম ছিল নারী জঘন্য অপরাধ জঘন্য অপরাধ ছিল শুধু তাই না বন্ধুগণ অন্ধকার যুগে একজন নারী তার একজন পুরুষের সাথে স্ত্রী হিসেবে বন্ধনে আবদ্ধ হতো বটে কিন্তু নারী ওই পুরুষের বন্ধন থেকে ছুটে যাওয়ার কোনো এখতিয়ার ছিল না যদি না পুরুষটা না ছাড়তো এই যে নারীর যে সারা জীবনের জন্যে যার সাথে বন্ধন সারা সে যদি না ছাড়ে আর যেতে পারবে না এই যে প্রসঙ্গ তাই না অন্ধকার যুগে আর একটা বিষয় ছিল যে তালাক দিত তালাক দিয়ে ইদ্যত শেষ হওয়ার আগে আবার ফিরিয়ে আনতো আবার তাকে তালাক দিত এইভাবে বছর বছর তালাকের খেলা দিয়ে খেলা চলত রেখে দিত রেখে ওখানে আরেকটা জিনিস তাকে অন্য কোথাও যাওয়ার সুযোগ দিত হ্যাঁ, জাহেলিয়াতের জামানায় আরেকটা জিনিস ছিল সেটা ছিল যে জেনা ব্যবচার করার জন্য তাদেরকে বাধ্য করা হতো বাধ্য করা হতো জোরপূর্বক তাদেরকে প্রতিতাবৃত্তির কাজে লাগানো হতো যদিও নব্য অন্ধকারের যুগে এসে আমরাও দেখতে পাই অনেক মা বোনদেরকে অনেক নারীদেরকে বিভিন্নভাবে নিষ্পেষিত নির্যাতিত করা হচ্ছে তাদেরকে চরিত্রহীন করার জন্য আগায়া দেয়া হচ্ছে ধাক্কায়া দেয়া হচ্ছে কিন্তু এর পরেও আমরা নিজেদেরকে সভ্য আর ভদ্র বলে দাবি করতে চাই বন্ধু গায়ের কাপড় সুন্দর চেহারা আর জৌলসের নাম ভদ্রতা নয় ভদ্রতার নাম যার প্রাপ্য তাকে যথাযথভাবে তা বুঝে দেয়া আর এই পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ অধিকার বঞ্চিত নারীদেরকে প্রত্যেকটি অধিকার এক এক করে খুলে খুলে প্রদান করেছেন সুতরাং বন্ধু অন্ধকার যুগে নির্যাতিত নিপীড়িত নারী তাদের পাশে এসে দাঁড়ালেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আর আমরা সবাই তারই উম্মত হিসেবে তারই উত্তরাধিকারী হিসেবে পরস্পর পরস্পরের পাশে দাঁড়াবো নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত সামনে আরও দেখা হবে ইনশা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV Peace TV মানবতার সমাধান